আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে এক অভিযানে প্রেরণ করেন এবং বলেন তোমরা যদি অমুক ও অমুক ব্যক্তিকে পাও তবে তাদের উভয়কে আগুনে জ্বালিয়ে ফেলবে অতপর আমরা যখন বের হতে চাইলাম তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ ছাড়া কেউ আগুন দিয়ে শাস্তি দিতে পারবে না কাজেই তোমরা যদি তাদের উভয়কে পাও তবে তাদেরকে হত্যা করো